চারিদিকে শুধু আজ উঠছে রে সোর জামে আয় দিনিয়ার এই সফল খবর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর জামে আয় দিনিয়ার এই সফল খবর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর এলে মামল দেখি নিতেছে বিদায় সে খবরে যুগে কেউ রাখে না হয় এলে মামল দেখি নিতেছে বিদায় সে খবরে যুগে কেউ রাখে না হয় আমি রে হিজবুল্লার তাই কাঁদে অন্তর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর জামে আই দিনিয়ার এই সফল খবর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর বুকের মাঝে বাধা কত স্বপ্ন যে তার মোহমায়া নেই তো মোটে এই দুনিয়ার বুকের মাঝে বাধা কত স্বপ্ন যে তার মোহ মায়া নেই তো মোটে এই দুনিয়ার দিনিয়াকে নিয়ে তিনি সদাই বিভোর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর জামে আই দিনিয়ার এই সফল খবর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর জমে আই দিনিয়ার এই সফল খবর রাসুলুল্লাহর মতোই সেই সিরাত সুরাত জারি রাখতে দিলেন যে দিনিয়ায় হাত রাসুলুল্লাহর মতোই সেই সিরাত সুরাত জারি রাখতে দিলেন যে দিনিয়ায় হাত তার আশায় আশায় খোলে জান্নাতের দোর চারিদিকে শুধু আজুর উঠছে রেশো জামে আই আর এই সকল খবর চারিদিকে শুধু আজুর উঠছে রেশোর আজি ইমান আমল ঠিক রাখিতে ভাই জামে আয় দিন কোনো বিকল্প নাই আজি মানামল ঠিক রাখিতে ভাই জামে আই দিনই আর কোনো বিকল্প নাই সড়াবে জামে সাথে সূর্যের আলোর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর জামেয়াই দিনিয়ার এই সফল খবর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর জামেয়াই দিনিয়ার এই সফল খবর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর জামেয়াই দিনিয়ার এই সফল খবর চারিদিকে শুধু আজ উঠছে রে সোর